মামুরে মাহামু ইলেকশন খেলামু মামুরে মাহামু ইলেকশন খেলামু পাশকরিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশকরিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু মামুরে মাহামু ইলেকশন খেলামু মামুরে মাহামু ইলেকশন খেলামু পাশকরিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু ইলেকশনের আগে আমি যামু ঘরে ঘরে সালাম কালাম কদম বুসি করমু বারে বারে ইলেকশনের আগে আমি যামু ঘরে ঘরে সালাম কালাম কদম বুসি করমু বারে বারে মোর বেদের হাট্টা আমার মোরব্বিদের হাটটা আমার মাথায় রাখামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু মামুরে মাহামু ইলেকশন খেলামু মামুরে মাহামু ইলেকশন খেলামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু যাকে পামো দৌড়ে গিয়ে ধর্ম তাহার গলা বলমো ভাইরে যত পারো খাও যে দুধ কলা যাকে পামো দৌড়ে গিয়ে ধর্ম তাহার গলা বলমো ভাইরে যত পারো খাও যে দুধ কলা হীরার চেয়েও দামি তোমার হীরার চেয়েও দামি তোমার ভুট্টা তো পামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু মামু মাহামু ইলেকশন খেলামু মামু মাহামু ইলেকশন খেলামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করার পর হয়ে যামু আমি যে লাটসাপ ওইরা ওইরা টাকা আইব দেখ দেখমু রঙিন খাপ পাশ করার পর হয়ে যামু আমি যে লাটসাপ ওইরা ওইরা টাকা আইব দেখ দেখমু রঙিন খাপ কত ধানে কত চাল হয় কত ধানে কত চাল হয় তখন বুঝামু পাশকরিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশকরিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু মামুরে মাহামু ইলেকশন খেলামু মামুরে মাহামু ইলেকশন খেলামু পাশকরিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশকরিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু ভোটারদেরকে প্রজার মতো কর্ম ব্যবহার টু যে করবে তাকে দিমু শক্ত মার ভোটারদেরকে প্রজার মতো কর্ম ব্যবহার টু যে করবে তাকে দিমু শক্ত মার টাউট বাটপাট দালাল চামচা টাউট বাটপাট দালাল চামচা বগলে রাখমু পাশ টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ টাকা মাইরা বিল্ডিং বানামু মামুরে মাহামু ইলেকশন খেলামু মামুরে মাহামু ইলেকশন খেলামু পাশ টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু পাশ করিয়া টাকা মাইরা বিল্ডিং বানামু